জন্মভূমি বাংলাদেশ মাতৃভূমি বাংলাদেশ সবুজ শ্যামলে বাংলাদেশ তাহার রূপের নাই শেষ জন্মভূমি বাংলাদেশ মাতৃভূমি বাংলাদেশ সবুজ শ্যামলে বাংলাদেশ তাহার রূপের নাই শেষ অন্যায় অত্যাচারে দেশ করুণা শেষ অন্যায় অত্যাচারে দেশ করুণা শেষ লক্ষ কোটি টাকা না রক্ত দিয়ে কেনা সোনার বাংলা মোর কভু কারো হতে দেব না লক্ষ কোটি টাকা না রক্ত দিয়ে কেনা সোনার বাংলা মোরা কবু কারো হতে দেব না লাখ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি সোনার দেশ অন্যায় অত্যাচারে দেশ করো না শেষ অন্যায় দেশ করো না শেষ জন্মভূমি বাংলাদেশ মাতৃভূমি বাংলাদেশ সবুজ শ্যামলে বাংলাদেশ তাহার রূপের নাইকো শেষ অন্যায় অত্যাচারে দেশ করুণা শেষ অন্যান অত্যাচারে দেশ করুণা শেষ করতে দখল করবে না কেউ মাতৃভূমির মাটি বিলিয়ে দেব মোদের প্রাণ যতদিনে ধরায় বাঁচি করতে দখল পারবে না কেউ মাতৃভূমির মাটি বিলিয়ে দেব মোদের প্রাণ যতদিনে ধরায় বাঁচি রক্ত নদী পাড়ি দিয়ে রক্ষা করব দেশ অন্যায় অত্যাচারে দেশ করুণা শেষ অন্যায় অত্যাচারে দেশ করুণা শেষ জন্মভূমি বাংলাদেশ মাতৃভূমি বাংলাদেশ সবুজ শ্যামলে বাংলাদেশ তাহার রূপের নাইক শেষ অন্যায় অত্যাচারে দেশ করুণা শেষ অন্যায় অত্যাচারে দেশ করুণা শেষ দেশের তরে যুদ্ধ করে দিয়েছিলে জীবন আছো তোমরা সবার মাঝে থাকবে আমরণ দেশের তরে করে দিয়েছিলে জীবন আছো তোমরা সবার মাঝে থাকবে আমর তারুণ্যের নবচেতনায় এগিয়ে নেব দেশ অন্যায় অত্যাচারে দেশ করুণা শেষ অন্যায় অত্যাচারে দেশ করুণা শেষ জন্মভূমি বাংলাদেশ মাতৃভূমি বাংলাদেশ সবুজ শ্যামলে বাংলাদেশ তাহার রূপের নাইক শেষ জন্মভূমি বাংলাদেশ মাতৃভূমি বাংলাদেশ সবুজ শ্যামলে বাংলাদেশ তাহার রূপের নাইক শেষ অন্যায় অত্যাচারে দেশ করুণা শেষ অন্যায় অত্যাচারে দেশ না শেষ অন্যায় অত্যাচারে দেশ না শেষ অন্যায় অত্যাচারে দেশ